রহমত বরকত নিয়ে এলো আকাশে আলোকিত এক চান আর নয় হানাহানি হিংসার ইতি টানি এলো মাহে রমজান রহমত বরকত নিয়ে এলো আকাশে আলোকিত এক চান আর নয় হানাহানি হিংসার ইতি টানি এলো মাহে রমজান আহলান সাহলান রমজন رمزا সহলন মর হবা রমজন খুলে দাও বন্ধ দুয়া মিথ্যাকে দূর করে সত্য অসুখ ফিরে নিয়ে এক খুশির জোয়া খুলে দাও বন্ধ দুয়া মিথ্যাকে দূর করে সত্য অসুখ ফিরে নিয়ে এক খুশির জোয়া আমরা হব ফোটা ফুলের মতো রমজান সে ফুলের পাপড়ি শত আমরা হব ফোটা ফুলের মতো রমজান সে ফুলের পাপড়ি শত আমরাই ছড়াবো সুবাস চারিদিকে বুকে নিয়ে ত্যাগ কুরবান আহলান সাহলান মারহাবা রমজান আহলান সাহলান মারহাবা রমজান হব এমন এক রোজাদা বলবো না কটু কথা কাউকে দেব না ব্যথা দুঃখে হব সাথী সবা হব এমন এক রোজাদা বলবো না কটু কথা কাউকে দেব না ব্যথা দুঃখে হব সাথী সবা তারা বীর শেষে বলি প্রভুর কাছে পৃথিবীতে যত রোজাদার আছে তারাবীর শেষে বলি প্রভুর কাছে পৃথিবীতে যত রোজাদার আছে রোজা মুখে যেন প্রভু তোমাকে ডাকে শুধু হয় না যেন পেরেশান আহলান সাহলান মারহাবা রমজান আহলান সাহলান মারহাবা রমজান রহমত বরকত নিয়ে এলো আকাশে আলোকিত এক চান আর নয় হানাহানি হিংসার ইতি টানি এলো মাহে রমজান রহমত বরকত নিয়ে এলো আকাশে আলোকিত এক চান আর নয় হানাহানি হিংসার ইতি টানি এলো মাহে রমজান আহারান সাহারান Merhaba Ramzan Ahlan sahlan Merhaba Ramzan Ahlan sahlan Merhaba Ramzan Ahlan sahlan Merhaba Ramzan